হুকমু কারাআতিল কোরআন আলাল কবর মাইয়েতের জন্য কোরআন তালাবাত করা কোনো মাইয়েত মারা গেছেন ওনার চতুর্পাশে বসি কোরআন তালাবাত করা ওনার জন্য কোরআন খতম করা তারপরে ওনার কবরের কাছে ঘর বাড়ি বানাই একবারে তিন তিন লাগাই সুন্দর করে কয়েকদিন সাত দিন দশ দিন পর্যন্ত কোরআন খতম করা কোরআন তালাবাত করা এই জাতীয় কোনো বিষয় মানে মাইয়েতের সাথে কোরআন তালাবাতের কোনো সম্পর্ক আছে কিনা এই ব্যাপারে জানতে চেয়েছেন উত্তর দিয়েছেন শাইখ সালে বিন আল হুসাইমিন ফতোয়া ফি আহকামিল জানায়েস ফি আহকামিল জানায়েস নামে ওনার একটা ফতোয়া আছে এই ফতোয়ার দুইশত উনিশ নম্বর পৃষ্ঠায় উনি এই উত্তরটা দিয়েছেন শাইখ সালে বিন উসাইমিন রাহিমাউল্লাহ তিনি বলছেন আর রাজে মিন আকওয়াল আহলিল আন্নাল কারা আতা আলাল কাবর বাদ দফন দাফন বেদাহ আহলুল এলেমদের ঐক্যমতে যেই মতটি বেশি প্রাধান্যযোগ্য সেটি হলো কবরের উপরে দাফনের পরে কোরআন তালাবাদ করা বেদাত আহাদের রাসূল যুগে নবী জীবিত থাকতে নবী স্ত্রী করেছেন নবী ছেলেরা করেছেন নবী মেয়ে এন্তেকাল করেছেন নবী সালামের নাতি নাতনি এন্তেকাল করেছেন নবী সালামের অসংখ্য সাহাবাই কারাম শাহাদাত বরণ করেছেন এন্তেকাল করেছেন কিন্তু তাদের কারো জন্য নবী সালাম একটা সুরাও তালাবাত করে তালাবাত করেন নাই এরপরে নবী সালাম এন্তেকাল করেছেন নবী সালামের জন্য নবী সালামের এতগুলো স্ত্রী একটা খতম বা একটা পাড়াও তালাবাত করেন নাই নবী মেয়েরা একটা সুরা একটা আয়াত তালাবাত করেন নাই নবী সালামের হাজার হাজার সাহাবি তারাও কিন্তু একটা আয়াত তালাবাত করেন নাই কারণ নবী সাহাবিরা ইচ্ছা করলে তো একদিনে এক লক্ষ কোরআন খতম হয়ে যেত সেদিন তিন দিন নবী সালামের দাফন বিলম্ব হয়েছে তিন দিন কোরআন তালাবাত করলে ডেলি এক খতম করে হইলেও তো তিন দিনে একজনের তিন খতম হয়ে যেত তিন লক্ষ খতম হয়ে যেত নবিসামের কিন্তু দেখা গেছে তিন লক্ষ দূরের কথা একটা খতম হয় নাই অর্থাৎ মাইনিয়তের সাথে কোরআনে কারিম তালাওয়াতের কোনো সম্পর্ক নাই মাইনিয়ত শুধুমাত্র সবসময় মানুষের এবাদত দুই রকম একটা হলো এবাদতে বাদানি আর একটা হলো এবাদতে মালি একটা হলো শারীরিক আবাদত আর একটা হলো আর্থিক আবাদত শারীরিক আবাদতটা এমন এটা একজন আরেকজনকে দিতে পারে না আমি নামাজ পড়ি আপনাকে যদি বলি যে আজকে ঠিক আছে মুরব্বী মানুষ আপনি কষ্ট করিয়েন না আমি আসরের নামাজ চার রেখাতে তাকে আট টাকাত পড়বো আপনি বাসায় চলে যান আপনি পরে দরকার হলে আমাকে কিছু হাতিয়ে দিয়েন এই কাজ যদি করা যাইতো তাই আমাদের লাভ হইতো আমরা চাকরি বাকরি না করি সারাদিন এলাকার যত মুরব্বী আছে এদেরকে বলতাম যে আপনারা কষ্ট করে মসজিদে আসিয়েন না আপনার জোহরের সময় আমি জোহর পড়ে দিব আসরের সময় আসরটা পড়ে দিব মাগরীবের সময় মাগরীব পড়ে দিব আপনার নামাজটা আমি পড়ে দিব অসুবিধা কি কিন্তু শারীরিক আবাদতটা একজনেরটা আরেকজনে করে দিতে পারে না কারণ আল্লাহ পাক শারীরিক ক্ষমতা শারীরিক সৌন্দর্য শারীরিক গঠন ধনী গরিব ফকির রাজা সবাইকে সমান দিচ্ছেন বরং ধনীর থেকে গরিবের শরীর আরো স্ট্রং আলহামদুলিল্লাহ কি বলেন এজন্য শারীরিক আবাদতের ক্ষেত্রে কোনো বদল নাই একজনেরটা আরেকজনকে দেওয়া যায় না করা যায় না একজনেরটা আরেকজন আদায়ও করা যায় না কিন্তু আর্থিক আবাদতটা একজনেরটা আরেকজনে করে দিতে পারে স্ত্রীর উপরে জাকাত ফরজ আপনি ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন স্ত্রীর পক্ষ থেকে আদায় হয়ে যাবে স্ত্রী হজে যাইব স্ত্রীর টাকা না দিয়ে আপনার টাকা দিয়ে হজে নিয়ে গেলেন চলো আরেকজনকে আপনি ওমরায় নিয়ে গেলেন টাকা দিয়ে হয়ে যাবে আর্থিক আবাদত আরেকজনের কোরবানি আপনি করে দিয়েছেন টাকা দিয়ে হয়ে যাবে আর্থিক আবাদতটা একজনেরটা আরেকজনকে দেওয়া যায় তো মাইয়াতের জন্য আপনি শারীরিক কোনো আবাদত দিতে পারবেন না শারীরিক কোনো আবাদত দিলে এটা যাবে না দিতে হবে আর্থিক আবাদত এই জন্য মাইয়াতের জন্য আপনি হজ করতে পারবেন অমরা করতে পারবেন কোরবানি করতে পারবেন সদাকা করতে পারবেন আর্থিক যত আবাদত আছে এগুলো করবেন আর বলবেন যে আল্লাহ মুখের কবরে পৌঁছায় দিও সব চলে যাবে কিন্তু শারীরিক আবাদত যা করবেন যদি বলেন যে মুখের কবরে পৌঁছাই দিও এটা যাবে না কারণ জীবিতরে আপনি দিতে পারেন না মাইয়াতকে দিবেন কেমনে আপনি শারীরিক আবাদত আপনি করি জীবিতকে দিতে পারতেছেন না তো সেটা মাইয়াতকে দিবেন কেমনে মাইয়াত তো আরেক জগতে সে অনেক দূরে সে কোরিয়া সার্ভিসে যাইতেও তো অনেক সময়ের দরকার আর কত রাস্তা পার হয়ে কত জায়গায় চেকিং হয়ে তারপরে এই জিনিস যাবে তো এই জিনিস আপনি যেটা জীবিতকে দিতে পারতেছেন না যেই খাবার আপনি একজন সুস্থ মানুষের খাওয়াইতে পারতেছেন না খাবার নষ্ট হয়ে গেছে তো সেটা আরেকজনের কিভাবে ফাটাইবেন এজন্য এটা মাইয়েতের জন্য এটা পাঠাইলে যাবে না মাইয়েতের জন্য পাঠাইতে হবে আর্থিক আবাদত আচ্ছা কোরআনে কারিম তালাবাত এটা কি শারীরিক আবাদত না আর্থিক আবাদত শারীরিক আবাদত কোরআন নাজিল হয়েছে লিউন জিরা মানকানা হাইয়া জীবিত লোকদেরকে সতর্ক করার জন্য জীবিত লোকের জন্য কোরআন কিন্তু যখন যেদিন থেকে মুসলিম উম্মা জীবিত মানুষেরা কোরআন ছেড়ে দিছে সেদিন থেকে আস্তে আস্তে এটা ডাইভার্ট হয়েছে মরা মানুষের জন্য মানে কোরআনকে এমনভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে যে এটা মৃত মানুষের জন্য এটা জীবিতর দরকার নাই জীবিতরা কোরআন থেকে দূরে থাকবা কোরআন থেকে একশো গজ দূরে মাঝে মাঝে একটু সম্মান করবে সুমা দিবা ধরিবা সুইবা একটু বিপদ আপদ আসলে তালাবাদ করবে জীবিতদের কাজ হলো এটা মানে কোরআনের আমল আজকে দেখেন বর্তমানে এটাকে আমরা খারাপ বলতেছি না বর্তমানে যেই হারে সারা দুনিয়াতে যে কোরআনের সুর কোরআনের আওয়াজ এটা আলহামদুলিল্লাহ এটা কোরআনের শত মর্যাদার একটা মর্যাদা যে কোরআনকে আল্লাপাক সুর দিয়ে মিউজিক দিয়ে মোসেকাফেল কোরআন দিয়ে আল্লাপাক কোরআন নাজিল করছে কোরআনের আলাদা একটা সুর আছে কিন্তু এই সুরের যে প্রতিযোগিতা এমনভাবে শুরু হয়েছে সেই তুলনায় কোরআনের আমলের প্রতিযোগিতা হচ্ছে না কিন্তু কোরআন শুধু সুরের জন্য নাজিল হয় নাই সুর শুনলাম আর মাশা আল্লাহ সোহান আল্লাহ মারহাবা কোরআনের কি সুন্দর আওয়াজ কোরআনের কি মজেজা কোরআনের এই শিশু কোরআন তালাবাদ করে ফেলছে মাশা আল্লাহ কোরআন তো শুধু এই উদ্দেশ্যে নাজিল হয় নাই কোরআন নাজিল হয়েছে কোরআন আমলের জন্য তো তেলাবাতের ক্ষেত্রে আমরা যেরকম প্রতিযোগিতা করতেছি কিন্তু কোরআনের আমলের প্রতিযোগিতা বন্ধ হয়ে গেছে কোরআনের আমল কোরআনের তালিম কোরআনের বাস্তবিক জীবনে কোরআনের ব্যবহার তো যখন মুসলিম ওম্মা কোরআনের হুকুম আকাম থেকে দূরে তো এটাকে আস্তে আস্তে আস্তে আস্তে এটা মাইয়েতের দিকে নেওয়া হয়েছে যে এটা মাইয়েতের কাজে লাগে এটা জীবিত মানুষের কাজে লাগে না এই জন্য সেদিকে গেছে ওয়ালাম ইয়াবর বিহা নবিসাম এই ব্যাপারে কোনো নির্দেশও দেন নাই নবিসাম নিজে কখনো করেনও নাই বরং নবিসাম কোনো ব্যক্তির দাফন হইলে বলতেন যে ইস্তাক ফেরুলি আখিকুম ওয়াস আলুল্লাহসাল তাসবিদ ফাইন আনিউসাল তোমরা তোমাদের বাইয়ের জন্য ইস্তাকফার করো এবং তাকে এখন কবরে প্রশ্ন করা হবে এই প্রশ্নের উত্তরে যেন দৃঢ় থাকতে পারে সেজন্য দোয়া করো মানে আল্লাহ মাকফেরলাহ আল্লাহ সাব্বেত হো এই দোয়া করতে থাকো তার জন্য কবর খাইরান যদি কবরের কাছে যদি ভালোই সম্মত তো সর্বপ্রথম অবশ্যই সেটা করতেন হাত্তা আলিকা তার দ্বারা উম্মা শিখতে পারত নবী সাল্লাম শিখাইতেন ওয়াইদান মানুষেরা মাইয়াতের ঘরে একত্রিত হয়ে এজতেমা হয়ে কোরআন তালাবাত করলো আলা রুহেল মাইয়াত মাইয়াত রুহে যাতে কোরআন তালাবাতে স্বভাব পৌঁছে যায় আমরা বিভিন্ন জায়গায় দাওয়াতে গেলে বলে যে হুজুর এই কোরআন তালাবাত কোরআন খতম হয়েছে পাঁচ খতম তিন খতম দশ খতম মাইয়াতের কবরে একটু পৌঁছায় দিয়েন সোয়াব রেসানি করে দিয়েন এক একজন এক এক বাসায় বলে যে হ্যাঁ বক্সায় দিয়েন হ্যাঁ বক্সায় দিয়েন একটু আর ইদানিং শুরু হয়েছে যে রমজানের সাথে কোরআন খতম হয়েছে যে একটু কোরআন খতমে দোয়া করে দিয়ে কোরআন খতমের সাথে তো দোয়ার কোনো সম্পর্ক নাই আপনি কোরআন খতম করছেন আরেকজনকে জানাবেন বা কেন জানানোর মাধ্যমে তো রিয়ার সম্ভাবনা আপনি কোরআন কারিম তালাবাদ করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের উদ্দেশ্যে তালাবাদ করছেন আল্লাহ পাক জানছেন দেখছেন সাওয়াবো দিয়ে দিছেন এর সাথে মসজিদে ইমাম সাহেবের দোয়া করার ইমাম সাহেবের বকসায় দেওয়ার তো কোনো সম্পর্ক নাই আপনি তো কাউকে বলারও দরকার নাই আপনি কোরআন তালাবাদ করছেন আপনি আল্লাহর উদ্দেশ্যে তালাবাদ করছেন আল্লাহ সুবান তালা শুনছেন আল্লাহ পাক আপনাকে সাবাবও দিবেন এবং এই এখানে বলা হচ্ছে যে মানুষেরা সমবেত হয়ে মাইয়েতের জন্য যদি কোরআন তালাবাদ করে লা আসলালাহু এটার কোনো ধরনের ভিত্তি নাই কোরআন সন্ন্যায় ওয়ামা সালাফা সালে সালফে সালেহি করেছেন এরকম কোন দলিলও আমাদের কাছে নাই واما الاجتماع عند اهل الميت وقراءه القران ووضع الطعام وما شابه বলছেন যে মাইয়াতের বাড়িতে এজেতেমা হওয়া মানে সমবেত হওয়া সবাই দোয়া করার জন্য কোরআন তালাবাতের জন্য বা সবাইকে ইজতিমা করে ওয়াদউত তাআম খাবার তৈরি করে খাওয়ানোর জন্য ওয়ামা শাবাহা যালিকা এই ধরনের আরো যা হয় ফাকুল্লুহা মিনাল বেদা এই সব কিছু বেদাতের অন্তর্ভুক্ত আল্লাহ সুবান আমাদের সবাইকে সুন্নার উপরে ইস্তেকামত থাকা তৌফিক দিন সকল প্রকার বেদাত থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকা তৌফিক দিন সুহানাক আল্লাহ হামদিকা আসাদু আল্লাহ ইলাহ ইল্লা আন্তা